পৃথিবী আজ বড় ক্লান্ত ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় মানবতা আজ দিকে ভ্রান্ত ভ্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় মানবতা আজ দিকে ভ্রান্ত ভ্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত বারুদের ঝঙ্কারে বহে রক্তের বান বুলেটের আঘাতে ঝরে যায় কত প্রাণ বারুদের ঝ ঝরে যায় কত প্রাণ বারুদের ঝংকারে বহে রক্তের বান বুলেটের আঘাতে ঝরে যায় কত প্রাণ জালিমের খঞ্জরে স্বপ্নেরা উড়ে যায় খঞ্জরে স্বপ্নেরা উড়ে যায় জীবনের গতিও বিশ্রান্ত শ্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় মানবতা আজ ভ্রান্ত ভ্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত আকাশের কিনারায় রংধনু সাতরা আকে নারী দয় পটে আজ কোনো আশা গধুলির লালিমায় মৃত্যুর হাত ছানি বৃষ্টি রগোচরে ঘোর মানিসা আকাশের কিনারায় রং ধনু সাত রং আকে নারী দয়ে পটে আজ কোনো আশা গধুলির লালিমায় মৃত্যুর হাত ছানি বৃষ্টি রগোচরে ঘোর মানিসা ধরনীর কোল জুড়ে পীড়িতের উপবাস বেদনার বালু চরে রমণীর বাস ধরণীর কোল জুড়ে পীড়িতের উপবাস বেদনার বালু চরে রমণীর বাস ধরণীর কোল জুড়ে পীড়িত করে রমণীর সেতে বাস দিগন্ত নীলে কাঁদে বঞ্চিত অসহায় দিগন্ত নীলে কাঁদে বঞ্চিত অসহায় তাপে ধরনীর প্রতি প্রান্ত প্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত দামামার গর্জনে মৃত্যু মৃত্যু বিভীষিকায় দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় মানবতা আজ ভ্রান্ত ভ্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় দামামার গর্জনে মৃত্যু বিভীষিকায় মানবতা আজ ভ্রান্ত ভ্রান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত পৃথিবী আজ বড় ক্লান্ত